পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবিয়া বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম সত্য মিথ্যা এমন একটি বিষয় যা মানুষের জানা ও মানা একান্ত জরুরি সত্যের মাধ্যম দিয়ে মানুষ দুনিয়ায় মর্যাদা সম্মান অর্জন করতে পারে সত্য দিয়ে মানুষ জান্নাত অর্জন করতে পারে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় পক্ষান্তরে মিথ্যে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় মিথ্যে মানুষের মান সম্মানকে ধ্বংস করে মিথ্যে দিয়ে সমাজে মানুষ অপমানিত হয় এই জন্য সত্য মিথ্যা বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয় এ কারণেই আল্লাহ তালা আমাদের নবীকে বলেছেন ফালা তুতে মুকাদ্দেবিন যারা মিথ্যুক আপনি তাদের মানবেন না তাদের মেনে চলবেন না ওয়ারা তুতে কুল্লা হাল্লাফিম মাহিন যারা সামান্য ব্যাপারে মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে এদের আপনি মানবেন না হাম্মাজিম মাসা ইম বেনামিম যারা চুগলখড়ি করে চুগলখড়ি করে মানুষের নিন্দা করে চলে এদের আপনি মানবেন না মান্নাইল খায়ের যারা কল্যাণের ব্যাপারে বাধা দেয় এদের আপনি মানবেন না এরা সব মিথ্যু এদের পথ অবলম্বন করলে ফলাফল হবে ভয়াবহ এরা মোনাফেক ফলাফল হবে ভয়াবহ কাজেই আপনি তাদের মানবেন না মিথ্যের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহতালা এইভাবে মিথ্যুকদেরকে মেনে চলতে আমাদের নবীকে নিষেধ করেছেন আমরা সত্য মিথ্যা সম্পর্কে বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি আমরা এখানে বলতে চাচ্ছি আবদুল ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলাইহে ওসাল্লাম বললেন একজন ব্যক্তির জিজ্ঞাসায় কিল আলী রসুলিল্লাহে সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আয়ুন্নাসে আফজাল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে এই কথা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ রসুল উত্তরে বললেন কুল্ল মহমুমিল কালবে ও সাদুকিল্লেসানে প্রত্যেক যার কথা সত্য এবং যার মখমুমুল কালব সেই হলো সবচেয়ে ভালো মানুষ তখন সাহাবিগুন বললেন সাদুকুল্লেসানে না রে ফহু মুখে সত্য সত্যবাদী এটা আমরা জানি এটা বুঝি যে অমুক মানুষ সত্যবাদী অমুক মানুষ সত্য কিন্তু ফামা হওয়া মাহমুমুল কাল্ব মাহমুমুল কাল্ব কি জিনিস এটা তো বুঝতে পারলাম না সত্য তো বুঝি কিন্তু মাহমুমুল কাল্ব তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন হওয়া তাকিও আর নকিও তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার যে ব্যক্তি পরহেজগার সেই হলো মাহমুমুল কাল্ব যে ব্যক্তি স্বচ্ছ সেই হলো মখমুমুল কাল সেই হলো ভালো এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন লাইস মাফিহে যার পাপ নেই সেই হচ্ছে স্বচ্ছ ওয়ালা বগিয়ে যার সীমালঙ্ঘন নেই সেই হচ্ছে স্বচ্ছ ওয়ালা গিল্লা যার আমানতের খেয়ানত আত্মসাত নেই সেই হলো স্বচ্ছ ওয়ালা হাসাদা যার হিংসা নেই সেই হচ্ছে স্বচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম স্বচ্ছ ব্যক্তির জন্য চারটা গুণ উল্লেখ করেছেন সে মিথ্যুক নয় সেই স্বচ্ছ সে একবারে পরিষ্কার সে কোনো সময় মিথ্যার আশ্রয় নেয় না মিথ্যা কথা বলে না জেল সুলি ফাঁসির বিষয়টি ভাবে না মিথ্যার আশ্রয় কোনো সময় নেয় না এক নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তি স্বচ্ছ যার কোনো পাপ নেই পাপ তো মানুষের হয়ই পাপ ছাড়া মানুষ আছে দুনিয়াতে তাহলে পাপ নেই মানে জি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কুল্লুবানী আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তওয়াবন প্রত্যেক আদম সন্তানই হচ্ছে পাপি আর সবচেয়ে উত্তম পাপি হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায় পাপ করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেই তার আর পাপ নেই এ আল্লাহ রসুল বললেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আবুজার গেফারি রাজি আল্লাহ তালকে বলেন আবুজার তুমি প্রত্যেক পাপের পরে নেকি করে ফেলো তাহলে তোমার ওই নেকি পাপটাকে মিটিয়ে দিবে মানুষ যখন পাপ করার পর পরে নেকি করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার আর পাপ থাকে না সে লোকটাই হলো এমন ব্যক্তি যার পাপ নেই এই কথা আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা এভাবে বললেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আইম রাজুলিন আদনাবা যে কোনো মানুষ পাপ করলো সুম্মা কামা এরপরে দাঁড়ালো অত্যাওয়াদ্দা অজু করলো অসল্লা সলাত আদায় করলো সুম্মাস্তাক ফরা তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলো ফা গাফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেন যখনই মানুষের পাপ হয় মানুষ যদি তার পরিপরি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার পাপ নেই এ কথাই ধরতে হবে তাই আল্লাহ রসুল বললেন যে লাইসমা ফিহে যার পাপ নেই ওখানে তিনি বললেন যে আদম সন্তান সবাই পাপি আর এখানে বললেন স্বচ্ছ মানুষ হচ্ছে সেই যার কোনো পাপ নেই তাহলে আদম সন্তান সবাই পাপি আবার স্বচ্ছ হচ্ছে ওই ব্যক্তি যার কোনো পাপ নেই তাহলে দুইটার সমতা হচ্ছে এই যে পাপ হলেই যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার কোনো পাপ নেই যে কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন পর্যায়ে মানুষকে বলেছেন কেয়ামত পর্যন্ত একটা মানুষের পথ ও পন্থা উল্লেখ করে গেছেন এরপর আল্লাহ রসুল বললেন ওল্লা বাগিয়ে যার সীমালঙ্ঘন নেই সীমালঙ্ঘন অত্যাচার প্রত্যেকটা কাজে যে অত্যাচার করে সে হলো সীমালঙ্ঘনকারী ব্যক্তি যার ফলাফল ভয়াবহ প্রত্যেক অত্যাচারী যেন তার অত্যাচার থেকে বিরত থাকে সীমালঙ্ঘনকারী তার যেন সীমালঙ্ঘন থেকে বিরত থাকে রাসুল সাল্লাহ আলিহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া এবাদি হে আমার দাস দাসী শুনে রাখো ইন্নি হারম তু জুলমা আলাইয়া আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি ও জাল তুহু মহারমান বাইনাকুম আর অত্যাচারকে আমি তোমাদের উপরে হারাম করেছি ফলা তাজালামু তোমরা পরস্পরে অত্যাচার করো না এই কথাটা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলেছেন আর জুলম জুলুমাতুন অত্যাচার হচ্ছে অন্ধকার যারাই অত্যাচার করবে তারাই বিচারের মাঠে অন্ধকার দেখবে এই কথাটা আল্লাহ রসুল বলেছেন অত্যাক জুলমা তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো এরপরে বলেছেন যে অত্যাক সোহা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কেননা সোহা আহলাকামান কানা কাবলাকুম কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে রাসুল সাল্লি সাল্লাম অত্যাচার থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে বলেছেন মানুষ যেন সীমালঙ্ঘন না করে মানুষ যেন মানুষের প্রতি অত্যাচার না করে যেই কথাটা আল্লাহ তালা বলেছেন ওখানে অতুল্লিম বাদা জালিকা জানিম যে পাপাচার সীমালঙ্ঘনকারী এর পরেও বদজাত এ হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ এর সাথে আপনি থাকবেন না যাবেন না কথা বলবেন না যে অত্যাচারীর কথা আল্লাহ রসুল ওই জায়গাতে বলেছেন আল্লাহ রসুল একথা বললেন মাজরাজি আল্লাহ তালাহ বলেন ইন্না হাজ আলামরা বাদা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে সুমা এখনও খেলাফাতনা রাহমা এরপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া কোন খলিফার নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া এরপরে তিনি বলেন সুম্মা মুলকান আজু যান এরপরে নেতৃত্ব শুরু হয় জোর যার মল্লুক তার ক্ষমতা যার আছে নেতৃত্ব তার আছে এরপরে আল্লাহ রসুল বলেন সুম্মা কায়নুন অতুয়ান জাবরিয়াতান অফাসাদান ফুল আরজে এরপর নেতৃত্ব শুরু হয় সীমা লঙ্ঘন করে অতুবন ও নেতা হবেই সীমা লঙ্ঘন এরপরে আল্লাহ রসুল বললেন জাবরিয়েতান জোর করে যে কোনো মূল্যে ও ফাসাদান ফিলার্জ জমিনে বিপর্যয় ঘটিয়ে জমিনে বিপর্যয় ঘটিয়ে তার বাস্তবতা অনেক রকম হতে পারে হয়তো বলল যে পাঁচ কোটি টাকা থাকলো অমুক অমুককে মেরে আসা হয়তো বা বললো পঞ্চাশ লক্ষ টাকা থাকলো এ এলাকায় বিতরণ করো আমাকে নেতা হতেই হবে এরকম একটা পর্যায়ে মানুষ নেতা হবে সীমা লঙ্ঘন করে এ কথা আল্লাহ রসুল বলেছেন যেই কথাটি আল্লাহ রসুল এখানে বললেন যে সীমালঙ্ঘন নেই যার সেই হচ্ছে সত্যবাদী সীমালঙ্ঘন আছে যার সে সত্যবাদী নয় অবশ্য এখান আল্লাহ রাসুল এই ধরনের চরিত্রের অধিকারীদের নেতৃত্ব স্থানীয় লোকদের কয়েকটা আচরণের কথা বলেছেন এক নম্বর আচরণ হচ্ছে যে এস্তাহেলুল্লাহ হারিরা তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে দুই নম্বর আল্লাহ রসুল বলেছেন অল ফরুজা জেনাকে তারা বৈধ হালাল মনে করবে তিন নম্বরে বলেছেন অল খমুরা মদকে তারা হালাল মনে করবে মদ তাদের কাছে কোনো পাপের কাজ নয় এরপর আল্লাহ রসুল বলেছেন ওয়রুজাকোনা দেনান দিন তাকে রুজি দেওয়া হবে ধনী হয়ে যাবে ওয়ন সারোনা যে কোনো অন্যায়ের জন্য সাহায্য পাবে তার রুজি বৃদ্ধির জন্য তার প্রতিবন্ধক কেউ থাকবে না এ আচরণের কথা বলেছেন বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে একটি বিবরণ হচ্ছে সীমালঙ্ঘন করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন ওয়ালা গিল্লা আমানতের খেয়ানত নেই যার সে হচ্ছে স্বচ্ছ মানুষ ধ্বংস হয় আমানতের খেয়ানত দ্বারা হবেই চার ওলা হাসাদা হিংসা নেই যার হিংসা তো মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় তবে আল্লাহ আল্লাহতালা হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য সোরা ফালাকে বলে থাকি যে হিংসুকের হিংসা থেকে আমরা বাঁচতে চাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এ বিষয়ে সত্য মিথ্যা সম্পর্কে আবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান عاشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় he faces. my question uh, is, my about, question is, I have two uh, questions.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 আল্লাহ আমিন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে চারটি কথা বলেছেন যে সত্যবাদী মানুষ হচ্ছে ওই যার চারটে জিনিস নেই এক পাপ নেই পাপ হলেই ক্ষমা চাই দুই সীমালঙ্ঘন নেই সীমালঙ্ঘন ছোটও হতে পারে বড়ও হতে পারে কারোর জমি জোর করে দখল করেছে এটা বড় সীমালঙ্ঘন কারো বাড়ি দখল করে নিয়েছে এটা বড় সীমালঙ্ঘন আর ছোট সীমালঙ্ঘন আপনি মরিচ কিনছেন একশো মরিচ নেবেন তো দাঁড়ি পাল্লাতে মরিচ ঠিক হয়ে গেছে পাল্লা এখন আপনার হাতে একটা মরিচ আছে আপনি এটা কোথায় রাখবেন এটা যদি আপনার পাল্লায় রেখে দেন আপনার ডালিতে রেখে দেন পাত্রে রেখে দেন তাহলে এটাও একটা সীমালঙ্ঘন তো ছোট সীমালঙ্ঘনও আছে সীমালঙ্ঘন নেই যার সেই হচ্ছে সত্যবাদী স্বচ্ছ তিন ওয়ালাঘিল্লা আমানতের খেয়ানত নেই যার সেই হচ্ছে স্বচ্ছ সত্যবাদী চার হিংসা নেই যার সেই হচ্ছে স্বচ্ছ সম্মানিত দিনী ভাই আমরা এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং সত্যবাদী হওয়ার প্রাণপণে চেষ্টা করি নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয় মিথ্যা কথা বললা যদি আপনি অভ্যাসী হন তাহলে আপনার রুজি কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না কিভাবে যে আপনার রুজি আসলো আর কীভাবে চলে গেল আপনি খেয়াল করতে পারবেন না অতএব মিথ্যা কথা থেকে আপনি বেঁচে থাকুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবিরুল ওয়ালেদায়ন এজিদু ফিল উমরে পিতামাতাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যাবে পিতামাতাকে ভালোবাসাতে একটা বিশাল পাওয়া পিতামাতাকে ভালোবাসে যে তার জন্য জান্নাত কোনো চিন্তা নেই পিতামাতাকে ভালোবাসে না যে তার জন্য জাহান্নাম কোনো হিসাব নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আক কোন পিতামাতার অবাধ্য চলে যে জাহান্নামে যাবে সে দুই কম্মার জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে তিন মান্নান খোটা দেয় যে জাহান নামে যাবে সে চার মধুবিনুল খামর নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে জাহান নামে যাবে সে পিতামাতার মোল্লায়ন বিষয়টি ভিন্ন ইন্নআল্লাহ হার্রামাল্লাহ তালা ওকুকালুম্মা হাত মায়েদের সাথে মন্দ আচরণ করা অবাধ্য আল্লাহ তালা একবারে চিরতরের জন্য হারাম করে দিয়েছে মা ভালো হোক আর মন্দ হোক মা মুসলিম হোক আর অমুসলিম হোক মায়েদের সাথে মন্দ আচরণ আল্লাহ তালা চিরতরে হারাম করে দিয়েছে সাথে অবস্থা আরও দুটি বাক্য বলেছেন অদাল বানাতে মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে অমানা আহতিন আর কৃপণতা অবলম্বন করা কৃপণ হওয়া মানুষকে দান খারাত না করা এই কাজটি আল্লাহ তালা মানুষের উপরে হারাম করে দিয়েছেন এরপরে যেটা আল্লাহ রসুল বললেন ও দোয়ারুদ্দুল কাদারা দুয়া মানুষের তাকদির পরিবর্তন করে দেয় মনে রাখুন দোয়া এমন একটা বিষয় যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দোয়া করতে পারেন বিনয়ের সাথে কাকতি মিনতি করে আপনার জিনিস প্রয়োজনীয় বিষয়টি তার কাছে পেশ করতে পারেন তাহলে আল্লাহ তালা বলেছেন কোরআন মাজিদে যেটা আপনার জন্য সিদ্ধান্ত ছিল ওটা আল্লাহ কেটে দিয়ে আল্লাহ তালা আবার নতুনভাবে রেখে দিবেন অত্র হাদিসে তিনটে জিনিস গুরুত্ব সহকারে বলা হয়েছে তার একটা জিনিস বলা হয়েছে যে মানুষের দোয়া মানুষের তাকদিরকে পরিবর্তন করে দেয় কাজেই কখনো দোয়া করতে অলসতা করবেন না কোনো সময় বলবেন না যে অনেক দোয়া করেছি কবুল হয় না এটা হলো নিরাশা হওয়ার লক্ষণ এটা হলো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন এরই লক্ষণ আপনি কেন পিছপা হবেন আপনি যে কথা বলছেন তার তো নেকি আছে ধরে নিলাম যে উদ্দেশ্যে আপনি চাচ্ছিলেন সেটা হলো না তা আপনি কি মনে করছেন যে আপনার এতে নেকি হয়নি নেকি হয়নি এ কথা আপনি বুঝবেন না আল্লাহর কোনো নিয়ামতের রহমতের কোনো ঘাটতি নেই সাথে সাথে আপনি যে দোয়া প্রার্থনা করছেন এমনও তো হতে পারে যে বিষয়টি আপনি সামনে নিয়ে এসেছেন এর চেয়ে একটা বড় বিপদ সামনে ছিল আল্লাহ দোয়ার কারণে ওটা দূর করে দিয়েছেন তখন আপনি বুঝলেন যে আমার দোয়া কবুল হলো না এটা কখনো ভাববেন না আবু বকর সিদ্দিক আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইন্নামাল কিজব মোজানিবুন লিলি ইমান নিশ্চয় মিথ্যে ইমানের ক্ষতি করে নিশ্চয় মিথ্যে ইমানকে ধ্বংস করে মিথ্যার যেটা প্রতিক্রিয়া রয়েছে সেটা ইমানের উপরে আঘাত করে এই জন্য তো আপনাদেরকে একটা কথা বলতে হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম কেন বললেন যে ইমানের ষাটটি সত্তরটি শাখা রয়েছে যখন সব শাখা পূর্ণ থাকবে তখন সে খাঁটি ইমানদার আল্লাহ তালা বলেছেন যে যারা সলাত আদায় করে সলাত তাদেরকে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে তা আমরা তো দেখতে পাচ্ছি বহু মানুষ সলাত আদায় করে পূর্ণ সলাত আদায় করে এমনকি তাহাজুদ পড়ে এরপরে দেখি যে অশ্লীল কাজের সাথে জড়িয়ে আছে কেন মনে রাখবেন তার ইমানে ঘাটতি রয়েছে এদিকে তাহাজুদও পড়ে ওইদিকে মিথ্যের আশ্রয় নেই এদিকে তাহাজুদ পড়ে ওইদিকে বক্তৃতার নামে মিথ্যে কথা বলে এদিকে তাহাজুদ পড়ে ওইদিকে মিথ্যে কথা বলে কাগজ দেখে জমি জায়গা দখল করে ওইদিকে আপনার ব্যাংকে মিথ্যে সাক্ষী দিয়ে পয়সা পাতি উফানোর জন্য সব ব্যবস্থা তার আছে তাহলে আপনি নিশ্চিত বিশ্বাস করুন মিথ্যে ইমানের ক্ষতি করে মিথ্যে যার ভিতরে আছে সে খাঁটি ইমানদার নয় মিথ্যে কথার গ্লানি বহন করে মানুষ খাঁটি ইমানদার হতে পারে না কখনো নহে এটা একটা অবস্তব হিসাব যে মিথ্যে কথা বলে আবার ইমানদারও বটে মিথ্যে কথা বলে আবার ইমানের দহাই দিয়ে সমাজের সম্মান কিনতে চায় এটা হয় না কয়দিন পরে দেখবেন মানুষ এমনিতেই তাকে নিন্দা করছে মানুষ তাকে ঘৃণা করছে এটা হয়েই যাবে এটা বলা লাগবে না মিথ্যা এমন একটা জিনিস যে মিথ্যুক আর মিথ্যা উভয়ই জাহান নামে যাবে তার মানে মিথ্যার ফলাফল জাহান্নাম মিথ্যুকের মিথ্যে জাহান নামে যাওয়ার কি আছে মিথ্যুকের মিথ্যার বিনিময়ে তার ফলাফল হবে জাহান্নাম আল্লাহ রসুল বলছেন যে আলাইকুম বিসিদ্ক তোমরা সত্যকে গ্রহণ করো সত্য আর এই সত্যবাদী হোমাফিল জান্না ও জান্নাতে যাবে তাহলে সত্যের সফলতা হলো জান্নাত আর মিথ্যার ফলাফল হলো জাহান্নাম সত্য ব্যক্তি জান্নাতে যাবে মানে সত্যের ফলাফল জান্নাত সত্য জান্নাতে যাবে মানে সত্যের যেটা ফল ছিল রেজাল্ট ছিল সেটা তার জন্য জান্নাত হয়ে যাবে এই কথাই রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বললেন সত্যের এই গুণ তোমরা সত্য পথে চলো সত্য গ্রহণ করো ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদের দুনিয়ার সব ব্যবস্থা করে দেবে সম্মানিত দিনী ভাই বোন আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে গিয়ে বলতে চাচ্ছি ওবাদা ইবনে সমেত রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন ইজমানু সিত্তান মিন আনফুসকুম আদমুল্লাকুমুল জান্না তোমরা ছয়টি জিনিস গ্রহণ করো আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম তোমরা যদি ছয়টা জিনিস পালন করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার কিন্তু তোমরা এই ছয়টি পথ অবলম্বন করো ইনশাল্লাহ ফলাফল জান্নাত হবে এক নম্বরে তিনি বললেন অসদকু এদা হাদ্দাস্তম তোমরা কথা বললে সত্য কথা বলো এটা আল্লাহ রাসুলের আদেশ সম্মানিত দিনী ভাই বোন দেখুন আল্লাহ রাসুলের আদেশকে উপেক্ষা করে সম্মান লাভ করার চেষ্টা করিয়েন না মিথ্যের আশ্রয় নিয়ে জান্নাত লাভের আশা করিয়েন না সমাজে মর্যাদা লাভের আশা করিয়েন না তিনি বললেন তোমরা কথা বললে সত্য কথা বলো জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার জিম্মেদারি আমি জিম্মেদারি নিলাম আজমাল্লা কুমুল জান্না আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম দুই অদ্দু এজা উতুমেন্তুম আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো বিভিন্ন পর্যায়ে তোমার কাছে আমানত আসতে পারে তুমি প্রিন্সিপাল তুমি হেডমাস্টার তুমি চেয়ারম্যান মেম্বার তুমি গ্রামের সর্দার তুমি দায়িত্বশীল এমপি মন্ত্রী যেটাই হোক না কেন যখনই মানুষ কোনো দায়িত্ব পেয়ে যায় তখন তার কাছে এমনিতেই আমানত এসে যায় সমাজের পক্ষ থেকে পয়সা তার হাতে চলে আসে এই জন্য আল্লাহ রাসুল বলছেন অদ্দু এজা উতুমেন্তুম আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো ইনশাল্লাহ জিম্মেদারি আমার থেকে যাচ্ছে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব তারপরে তিনি বললেন অভু এ ও আদ্দুম অদা করলে পূর্ণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সময় অনুকূলে না হয় আমরা এই পর্ব এখানে শেষ করলাম আল্লাহ তুমি আমাদেরকে সত্য গ্রহণ করার মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি তোমার সফল কাছ থেকে আমরা আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারি আল্লাহ আমিন সুবাহানাক আল্লাহ হামদেকা আশাহাদ আল্লাহ ইল্লান তাস্তাক ফের গতবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা তালা সাদ করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজফার বিন মহসিন আব্দুর রাজাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোবান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান